কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মোজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মোজাহিদ সেনা রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মোজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা সত্য কথা লিখতে কবু থামবে না কলম বাধা বিপদ ভয় করে না হোক না জেল জুল সত্য কথা লিখতে কবু থামবে না কলম বাধা বিপদ ভয় করে না হোক না জেল জুলুম গে যাব সত্যের গান বসে থাকব না গে যাব সত্যের গান বসে থাকব না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মোজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মোজাহিদ সেনা রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না কোনো পাতিলকে ভয় করে না দুর্নিবারের মজাহিদ সেনা কোনো পাতিলকে ভয় করে না দুর্নিবারের মজাহিদ সেনা উচ্চ কণ্ঠে গাইব মোরা সত্য ন্যায়ের গান সমাজ থেকে যাত্রা গানের করব অবসান উচ্চ কণ্ঠে গাইব মোরা সত্য ন্যায়ের গান সমাজ থেকে যাত্রা গানের করব অবসান ঢুল তবলার তালে কাউকে নাচতে দেব না ঢুল তবলার তালে কাউকে নাচতে দেব না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা অপসংস্কৃতির বিরুদ্ধে করব আন্দোলন শপথ নিল দুর্নিবারের সব মুজাহিদগণ অপসংস্কৃতির বিরুদ্ধে করব আন্দোলন শপথ নিল দুর্নিবারের সব মুজাহিদগণ দোয়া রেখো সবার কাছে ইহাই কামনা সবার কাছে ইহাই কামনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না রণাঙ্গনে যেতেও তারা পিছু হটবে না কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা কোনো বাতিলকে ভয় করে না দুর্নিবারের মুজাহিদ সেনা